দিন দরদি মুসলিম ভাইয়েরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহে রমজানের এই শুভ মুহূর্তে সালাতুল জুমা আদায় করার জন্য মাস্তিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস তাওবা ইস্তেকফারের মাস রমজান মাস গরিব দুঃখীদের সহমর্মিতার মাস এই জন্য আমরা রমজানের জুমাগুলোকে এক একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আলোচনা করার জন্য নির্ধারণ করেছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাকাত ইসলামে জাকাতের বিধান জাকাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের পঞ্চবেনার একটি রসুল আকরাম সাল ওসাল্লাম এর সাদ করেছেন বুনিয়াল ইসলাম আলা খমসিন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে শাহাদাতু ইলাহা ইল্লাল্লাহ আন্নি আব্দুহু ওয়া এক নাম্বার হচ্ছে এ কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল এরপরে দুই নাম্বার হচ্ছে কামুস সালাত সালাত কায়েম করা তিন নাম্বার হচ্ছে ইটাউ জাকাত জাকাত আদায় করা এরপরে সন রমাদন হজ এগুলো আছে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এ হাদিসে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন ইসলামের পাঁচটা পিলার আছে পিলার যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং টিকে না কিন্তু পিলারগুলোর নাম বিল্ডিং নয় যেমন এই বিল্ডিং এর পিলার আছে দুটো পিলার আমরা দেখতে পাচ্ছি সামনে আরো এর কোনায় কোনায় পিলার আছে এমনিভাবে ইসলামের পিলারগুলো হচ্ছে এই পাঁচটা জিনিস এই পিলার যদি দুর্বল হয় তাহলে অন্যগুলো আরো দুর্বল হবে আমাদের সমাজে আমরা যখন বলি অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য মানুষ সব সময় আল্লাহর ইবাদত করবে গোলামি করবে অনেক অজ্ঞ লোকেরা ইসলাম সম্পর্কে মূর্খ লোকেরা প্রশ্ন করে তাহলে কাজকর্ম কোন সময় করব ব্যবসা বাণিজ্য কোন সময় করব এরা মূলত এই পাঁচ পিলারকে পূর্ণাঙ্গ ইসলাম মনে করেছে এর বাইরের জিনিসগুলোকে এবাদত মনে করছে না অথচ এই পাঁচটাকে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম পিলার বলেছেন স্তম্ভ বলেছেন খুঁটি বলেছেন এরপরে বাইরের যত কাজ সেগুলো যদি এর আলোকে করা হয় তাহলে জীবনের ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি খ্যাত খামার সবগুলো তার এবাদত বলে গণ্য হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার শেষে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন তোমরা সালাদ থেকে অবসর হলে সালাদ থেকে ফারিগ হয়ে গেলে এবারে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো এটাও এবাদত আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লামের সাদ করেছেন কাসবুল হালাল ফরিদতুন বাদাল ফরিদ অন্যান্য ফরজের পরে হালাল উপার্জন করাও একটা ফরজ এবাদত তাহলে মানুষ যত কাজ কর্ম করে যদি হালালভাবে করে তাহলে সবগুলোই তার এবাদত আমরা এবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাত কি খাস করে দিয়েছি হ্যাঁ এগুলো মৌলিক এবাদত এগুলো এবাদতের পিলার ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু তাই বলে পিলারকে বিল্ডিং করা ভুল হয় বিল্ডিং এর ছাদের প্রয়োজন আছে দেয়ালের প্রয়োজন আছে দরজা জানালার প্রয়োজন আছে ফ্লোর পাকা করার প্রয়োজন আছে ঠিক তেমনি ভাবে ইসলামের এই পাঁচটা পিলারের পরে অন্য অন্য হালাল কামাই রোজগার করা ব্যবসা বাণিজ্য করা এগুলো সবগুলো এবাদত যদি সেগুলো আল্লাহর হুকুমের আওতায় হয়ে থাকে জাকাত আমরা আলোচনা করেছিলাম জাকাত সম এগুলো পাঁচটা ঔষধ আমরা আলোচনা করেছিলাম চারটা ঔষধ নামাজ রোজা হজ জাকাত আর ঔষধগুলোকে একটা ডাক্তারের হুকুমের আলোকে ব্যবহার করতে হয় ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহ শর্ত দিয়েছেন এই সালাদ সম হজ জাকাত এই সবগুলো যদি আবদু এর আলোকে হয় তাহলে এবাদত হবে নইলে কোনো এবাদত হবে না জাকাত এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ কোরআনুল করিমে আল্লাহ সুবাহ প্রায় বেরাশি জায়গায় সালাতের সঙ্গে জাকাতের আলোচনা করেছেন সালাত জাকাত সালাত জাকাত আমরা কথায় কথায় বলি নামাজ রোজা এটা কোরআনের কোথাও বলা হয় নাই হাদিসেও বলা হয় নাই নামাজ রোজা বরং বলা হয়েছে কি নামাজ জাকাত সালাত আর জাকাত এর মানে হচ্ছে মুসলিম জাতিকে আল্লাহ সুবাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে তারা প্রতিদিন পাঁচবার সালাতের মাধ্যমে আমির গরিব দুঃখী মানুষের সঙ্গে মেলামেশা করবে দেখা সাক্ষাৎ করবে এরপরে জুমার মাধ্যমে আরো বড় পরিসরে ঈদের দিন আরো বড় আকারে এরপরে গোটা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ সুবহান ঐক্যবদ্ধ করার জন্য আর একটা মহা সম্মেলন আয়োজন করেছেন আরাফাতের ময়দানে হজের মাধ্যমে এভাবে যখন মানুষেরা মিলে গরিব দুঃখী অসহায় মানুষকে জানতে পারবে চিনতে পারবে তখন তাদেরকে সাহায্য করা ফরজ হয়ে যায় সেই সাহায্যগুলোই হচ্ছে জাকাত ফেতরা এছাড়া আরো অনেক মাল আছে কোরআনুল করিমে আল্লাহ সুবহান ঘোষণা করেছেন অফি আমওয়ালিহিম হকুল্লিসাইল ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অধিকার এটা এখানে অধিকার বলা হয়েছে এটা কোনো অনুগ্রহ নয় অনুকম্পা নয় আপনার করুণা নয় যে আপনি ইচ্ছে করলে দিবেন আর ইচ্ছে না হলে দিবেন না বরং আল্লাহ সুবাহ তারা পরিষ্কার করে দিয়েছেন অফি আমওয়ালিহিম ধনীদের মালের মধ্যে রয়েছে গরিব এবং প্রার্থ বঞ্চিতদের অধিকার এটা সুরায় বাকা জারিয়াতের উনিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলেছেন অফি আমিম হকুল্লিস সাইল মাহরুম এই আয়াত যখন নাজির হয়ে গেল আরবের তখন অবস্থা ছিল ধনীরা ধনী হচ্ছিল গরিবরা গরিব হচ্ছিল ধনীরা ঋণে টাকা দেয় সুদের টাকা দেয় গরিবরা সে টাকা নিয়ে হালের বলদ কিনলো কৃষি ক্ষেত খামার করলো ক্যাশের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল গরু মরে গেল গরিবের তো অবস্থা শেষ ধনির কোনো ক্ষতি হয় নাই ধনী তার পাওনা সুদ বা আসল আদায় করার জন্য ওই গরিবের ভিটা মাটি স্ত্রীর গহনাপাতি এই সবগুলো জোর করে নিয়ে আসলো আর যদি সেগুলো না দেয় তাদেরকে জেলে ঢুকাইয়ে দিল অথবা তাদেরকে মেরে খেজুর গাছের সঙ্গে টানিয়ে রেখে ঠিক না আপনারা পত্রিকায় দেখেছেন এই সভ্য যুগের অসভ্য লোকেরা যারা ইসলামের জাকাত ব্যবস্থাকে বাদ দিয়ে সুদের অর্থ ব্যবস্থা চালু করেছে বিভিন্ন এনজিওদেরকে ছড়িয়ে দিয়েছে গরিবদেরকে সুদের টাকা দেয় গরিবেরা টাকা নিয়ে কৃষি খাত খামার করে ছাগল কেনে গরু কেনে গরুগুলো মরে গেল খেসে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল ঋণ পরিশোধ করতে পারছে না এনজিও আর ধনীদের টাকা নষ্ট হয় না ওরা গরিবের জমি ভিটা মাটি এমনকি স্ত্রীর গহনাপাতি পর্যন্ত জোর করে নিয়ে আসে ঠিক কিনা শুধু এ পর্যন্তই নয় আপনারা দেখেছেন গত বছর কুমিল্লার এক লোককে ঋণ পরিশোধ না করতে পারায় এনজিওর অফিসে নিয়ে তাকে হত্যা করে খেজুর গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল ভাইয়েরা আমার ঠিক জাহিলি যুগেও এরকম ছিল ওই যে একটা গল্প আছে টাকায় টাকা টানে এক লোক গরিব বেচারা শুনেছিল টাকায় টাকা টানে ওর পকেটের দশ দশটা টাকা ছিল ব্যাংকে গিয়ে দেখে ম্যানেজারের সামনে অনেক টাকা নিজের পকেটের দশ টাকা ছুঁড়ে মারলো দেখি টাকায় কিছু টাকা টানে কিনা দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে টাকায় টাকা তো টানে তো দূরের কথা ওর দশ টাকাও ফিরে আসে না এর মধ্যে পুলিশ গিয়ে ঘাড় চেপে ধরলো বেটা তুই কি ডাকাত না ছিনতাইকারী লোকটা বললো আমি কোনোটাই না আমি শুনেছিলাম টাকায় টাকা টানে সেই জন্য আমার পকেটের দশ টাকা ওই যে ম্যানেজারের সামনে অনেক টাকা ওখানে চুরে মেরেছিলাম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি টাকায় টাকা তো টানলই না আমারটাও ফিরে আসছে না পুলিশ বলল তুমি ঠিকই শুনেছ টাকায় টাকা টানে তবে তার অল্প টাকায় বেশি টাকা টানে তা না বরং বেশি টাকায় অল্প টাকা টানে ওই যে বেশি টাকা ম্যানেজারের সামনে ওই বেশি টাকায় তোমার দশ টাকাকে এমন ভাবে টেনে ধরছে ওইখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই ঠিক তেমনি ভাবে সুদের মাধ্যমে যখন গোটা আরব জাতি জর্জরিত ছিল সেই মুহূর্তে আল্লাহ সুবহান কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন অফি আমিম হকুল মাহরুম ধনীদের মালের মধ্যে বঞ্চিত এবং প্রার্থী অসহায় মানুষদের অধিকার রয়েছে গরিবরা বলল অধিকার বলে হ্যাঁ অধিকার বল তাহলে কি করে আদায় করা যায় এই বড় বড় অট্টালিকার ভিতরে বড় বড় কলকারখানার ভিতরে তোমাদের অধিকার রয়েছে যদি আদায় করতে চাও ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো গরিবেরা দলে দলে ইসলামে আসতে শুরু করলো ইসলাম প্রতিষ্ঠিত হলো ঠিকই অধিকার আদায় হলো আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলেন এবং মদিনা রাষ্ট্র গঠন করে যেদিন তিনি বাইতুল মাল উদ্বোধন করছিলেন ইসলামিক স্টেট ব্যাংক উদ্বোধন করছিলেন সেদিন আমাদের নবীজি এমন এক ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর কোন অর্থনীতিবিদ পৃথিবীর কোন লিডারের পক্ষে এ পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই আমত পর্যন্ত সম্ভব হবে না সেই ঘোষণা ছিল কি আল্লাহ রাসুল সাল আলাই বলেছেন আলামান তারাকা মাল আনফালে আহলিহি শুনে রেখো আজকের থেকে যদি কোনো ব্যক্তি মাল রেখে মারা যায় সম্পত্তি রেখে মারা যায় তাহলে সেই সম্পত্তি তাদের ওয়ারিসদের মধ্যে আল্লাহর হুকুম মতো বন্টন হয়ে যাবে কিন্তু জেনে রাখো অমান তারকা দাইনান আও দয়ান যদি আজকের থেকে কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় আমি মোহাম্মদ সাল্লাম মুসলিম জাতির রাষ্ট্রনায়ক হিসেবে বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে জাকাতের দায়িত্বশীল হিসেবে ঘোষণা করছি আজকের থেকে সমস্ত এতিম বিধবা অসহায় গরিব দুঃখী মানুষের সমস্ত ভরণ পোষণ সমস্ত খরচের দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম আছে কোন পৃথিবীর ইতিহাসে এমন কোন অর্থনীতিবিদ এমন কোন রাজনীতিবিদ এমন কোন লিডার যারা গরিবের বন্ধু বলে পরিচয় দিচ্ছে আল্লাহর নবীর মতো ঘোষণা করবে আজকের থেকে যত এতিম অসহায় গরিব থাকবে সমস্ত গরিব অসহায় এতিমদের দায় দায়িত্ব আমি আল্লাহর রসুল সাল সাল্লাম নিজের স্কন্ধে তুলে নিলাম এটা একমাত্র আমাদের নবীজি দিয়েছিলেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে ভাইয়েরা আমার আপনারা জানেন আল্লাহর নবীর আল্লাহ প্রদত্ত এই জাকাত ব্যবস্থা যখন চালু করেছিলেন তখন গোটা মদিনায় জাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই মদিনার জাকাত পৃথিবীর অন্যত পাঠিয়ে দেওয়া হতো একটা গল্প আছে যদিও সহি হাদিসে এটা পাওয়া যাচ্ছে না অমর বিন আব্দুল আজিজের যুগে এক লোক তিন দিন পর্যন্ত জাকাতের অর্থ নিয়ে ঘোরাফেরা করছে জাকাত দেওয়ার মতো কোনো লোক নাই হতে পারে বাইতুল মালের আগে ছিল কারণ জাকাত তো ঘোরার জিনিস না জাকাত তো রাষ্ট্রীয় আদায় করা হবে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই কিছুদিন দুই দিন তিন দিন ঘুরলো এরপরে আর এক লোকের সঙ্গে দেখা তার মাথায় একটা বস্তা মনে করলো এই লোকটা বোধহয় গরিব মানুষ জাকাতের টাকা দেওয়ার মতো লোক একজন পাওয়া গেছে বলল ভাই আপনাকে আল্লাহ মিলিয়ে দিয়েছে আমার জাকাতের টাকাটা অনুগ্রহ করে নিন লোকটা বলল তোমার কি মাথা খারাপ তুমি মনে করেছ আমি গরিব মানুষ তোমার ওই পোটলায় যে পরিমাণ টাকা আছে ওর চেয়ে অনেক গুণ বেশি আছে আমার এই বস্তায় তুমি ঘুরছ তিন দিন পর্যন্ত আমি সপ্তাহকাল পর্যন্ত ঘুরছি গোটা হেজাজের জমিনে একজন লোক পাওয়া যাচ্ছে না যাকে জাকাত দেওয়া যেতে পারে ইসলামী অর্থনীতি বাস্তবায়িত হলে আজকেও জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন আপনি প্রশ্ন করতে পারেন ধনী গরিব আল্লাহ তারা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তারা কোরআনে সে উত্তর দিয়েছেন কোরআনুল কারিমে আল্লাহ তারা বলছেন নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা হুম বা'দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের মধ্যে দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বন্টন করে দেই মানুষের মধ্যে জীবিকা বন্টন আমি করি বা আমি মানুষের মধ্যে একজনকে অপরজনের উপরে মর্যাদায় উন্নীত করি বাদান সুখরিয়া যাতে করে তারা একে অপরকে অধীনস্থ করতে পারে এটা এই জন্য যে পৃথিবীর নিজাম চলার জন্য যদি মানুষ সব একরকম হতো তাহলে ভোর রাত্রে উঠে কষ্ট করে সুইপার খুঁজে পাওয়া যেত না রাস্তায় সকালে বের হয়ে কি সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাচ্ছেন কারা ঝাড়ু দিল বাথরুমগুলো ময়লায় ভরে যায় আপনি খেয়ে খেয়ে টাংটি পূরণ করছেন আর একদল মানুষ সেগুলো খালি করে দিচ্ছে যদি পৃথিবীর মানুষ সব এক স্তরের হতো তাহলে আপনাকে ঝাড়ু দেওয়া লাগতো পায়খানাও পরিষ্কার করা লাগতো আবার অন্যান্য কাজগুলো করা লাগতো ঠিক কিনা আল্লাহ সুবাহান সেজন্য কোরআনুল করিমের সুরায় জুখরুফের বত্রিশ নম্বর বলে দিয়েছেন আমি এজন্য তোমাদেরকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছি আর আল্লাহ বলছেন এরপরে বলছেন এর মধ্যে ধনীদেরকে পরীক্ষাও করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামের 165 নম্বর আয়াতে বলছেন আহু আল্লাযী আরদে যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাত আর তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন কেন উন্নীত করলেন ফি মা আতাকুম যাতে করে আল্লাহ তারা পরীক্ষা করবেন তোমাদেরকে যা তিনি প্রদান করেছেন সে দিয়ে তোমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ তারা ইচ্ছে করলে তোমাকে ওরকম গাছতলায় রেখে ওই গাছতলার লোকটাকে দশতলা রাখতে পারতেন ইচ্ছে করলে তোমাকে ঝাড়ুদার বানিয়ে আর ওকে তোমার জায়গায় করতে পারতেন আল্লাহ সুবাহ দেখতে চাচ্ছেন তুমি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে তুমি তার কি সুক্রিয়া আদায় করছো এই জন্য আল্লাহ তারা বিভিন্ন স্তরে তৈরি করেছেন জাকাত ইসলামের একটি মৌলিক অবস্থা আজকে যদি পৃথিবীর মানুষ জাতি মুসলিম জাতি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করত তাহলে আজকে মুসলিম জাতিকে ভিক্ষা করতে হতো না একটা হাদিসকে এ জাতি অনেক সংকীর্ণ করে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো মানে দাতার হাত গৃহীতা গ্রহিতার হাতের চেয়ে ভালো দাতার হাত যে ভিক্ষা নেয় সে হলো গ্রহিতা নিচের হাত যে ভিক্ষা দেয় সে উপরের হাত এইটাকে আমরা সেবাবদ্ধ করে দিয়েছি শুধু গরিব ফকির রাস্তার ভিখারীদের মধ্যে কেন আজকে যে মুসলিম দেশের শাসকগুলো এহুদি খ্রিস্টান রাষ্ট্রের কাছে ভিক্ষা চায় ঋণ চায় আমি জিজ্ঞেস করতে চাই ওই রাস্তার ভিখারি যেরকম ভাবে আপনার কাছে ভিক্ষা চায় যে রাষ্ট্রগুলো গিয়ে এহুদি খ্রিস্টানদের কাছে ভিক্ষা চায় তাদের হাত নিচে আছে কিনা তারা নিচের হাত আর এহুদি খ্রিস্টানদের হাত কি আর এ কথা বাস্তব যে ভিক্ষা চায় সে কোনোদিন বড় কথা বলতে পারে না যে কারণে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে পৃথিবীর বুকে এমন একটি অর্থনীতি দিয়েছিলেন যখন মুসলিমরা জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই কাফের মোশরেকদেরকে পর্যন্ত মোয়াল্লা ফাতুল কুলুব নামে একটা গ্রুপ আছে ওদেরকে জাকাত দেওয়া হতো কিন্তু আজকে মুসলিমরা সেই জাকাতকে ভুলে গিয়ে তার পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে মুসলমানদেরকে ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছে নতুবা জাকাতের মাধ্যমে অর্থ ব্যবস্থা চালু করলে এই দেশে গরিব থাকতে পারে না আমি জাকাতের নেশার একটু পরে আলোচনা করছি এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এক কোটিতে আড়াই লক্ষ টাকা যদি প্রত্যেকটা কোটিপতি এক এক কোটিতে আড়াই লাখ টাকা জাকাত দেয় তার এদেশে গরিব খুঁজে পাওয়া যাবে তাহলে কোথায় গেল আল্লাহ সুবাহ সেজন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন সুদকে হারাম করে দিয়েছেন কারণ এক কথায় সুদের অর্থ হচ্ছে ধনীদের গরিবদের থেকে নাও ধনীদেরকে দাও গরিবদের থেকে নাও আর জাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নাও গরিবদেরকে দাও ঠিক কিনা এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটার মধ্যে আরো রহস্য আছে পৃথিবীতে অনেক রকম অর্থনীতি চালু ছিল আপনারা যারা একটু বুড়ো হয়ে গেছেন তারা জানেন এই কিছুদিন আগেও আমাদের দেশে একদল মানুষ সমাজতান্ত্রিক অর্থনীতি সমাজতন্ত্র উনি আলো রাজনীতি করত এবং রাশিয়া চীন এরকম আরো অনেকগুলো দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু ছিল মানুষেরা দলে দলে ওদের দলে ভিড়েছিল কারণ স্লোগান ছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সমান বন্টন করা হবে কথাটা খুবই ভালো ছিল এ কারণে দলে দলে মানুষরা ঢুকল কিন্তু এটাকে বাস্তবায়ন করতে গিয়ে কি করা হলো দেশের সমস্ত উপকর আয় আয়ের উৎস কল কারখানা কৃষি খেত খামার সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্রের জনগণ সবাই কাজ করবে আর কাজের বিনিময়ে সমান ভাতা পাবে এতে দুইটা ক্ষতি হলো এক তো হচ্ছে এই একজন লোকের মাথা ব্যথা হয়েছিল তো ডাক্তারের কাছে গেল মাথা ব্যথা কেমনে ভালো হবে কয় যে মাথাটা কেটে ফেলে দাও এই লোকগুলো শোষণের ছিদ্রপথ বন্ধ করা হবে এই স্লোগান দিয়ে সাম্যের এবং কি করা হবে সমান সবাইকে করাবে এই স্লোগান দিয়ে তারা কি করলো প্রথমে মানুষের স্বাধীনতাকে খর্ব করে গোটা দেশের জনগণকে গরু আর ছাগলের মতো পশুর মতো শ্রমিক বানিয়ে দিয়ে কলকারখানার শ্রমিক বানিয়ে দিয়ে সুনির্দিষ্ট ভাতা দিয়ে সবার স্বাধীনতা হরণ করেছিল এরপরে যেটা হলো তা হলো কি ব্যক্তি মালিকানাকে বাতিল করা হলো ব্যক্তি মালিকানা বাতিল করলে পরে মানুষ হচ্ছে লাভের লুভি যে কৃষক জানে যে আমি যা কামাই করব সেটা আমার সে বেশি কাজ করবে রাতে দিনে কাজ করবে আর যে জানবে যে আমি কাজ যাই করি শেষে মাস শেষে দুই রুটি সে ওই কাজ তার যতটুকু দায়িত্ব ততটুকুই করবে এ কারণে এই সমাজতান্ত্রিক দেশগুলোতে আস্তে আস্তে অর্থনীতি ভেঙে পড়া শুরু করলো তখন তারা এই সমাজতান্ত্রিক নেতা এবং লিডার ছিল যারা তাদের বড় বড় মূর্তিগুলোকে রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে তারপরে সমুদ্রের ভিতরে ছেড়ে দিয়েছে পৃথিবীর মুখ থেকে সমাজতন্ত্রের বিদায় হলো এরপরে সেখানে জেকে বসলো পুঁজিবাদ বা গণতান্ত্রিক অর্থনীতি এই পুঁজিবাদী অর্থনীতির আবার এর উল্টাটা এখানে আবার ঢালাও ভাবে মালিকানা স্বীকার করা হয় যে কারণে জাহিলি যুগের মতো একদিকে ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা গরিব হচ্ছে এজন্য ইসলাম এই সবগুলোর মাঝামাঝি আর একটা অর্থনীতি দিয়েছে যেখানে আল্লাহ সুবাহান মানুষকে মালিকানা দিয়েছেন কামাই রোজগার যা করবে মালিকানা স্বীকার করে ইসলাম কল কারখানা জমি জমা এরকম ভাবে খ্যাত খামার এগুলোর মালিক জনগণ থাকবে রাষ্ট্রে সবগুলোর মালিকানা থাকবে তা নয় তবে মালিকানা তুমি যা কামাই করবে পুরোটার মালিক তুমি না এর মধ্যে গরিবের হক আছে অধিকার আছে আল্লাহ তারা সেজন্য বলেছেন অফি আমিম হকুল্লিসাইল মাহরুম ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অধিকার সুনির্দিষ্ট অংশ রয়েছে এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন অনেকে জাকাত দেওয়ার সময় লামসাম একটা দিয়ে দিলাম হিসাব নিকাশ না করে দিয়ে দিলাম এটা পরিষ্কার আপনি যদি হিসাব না করে সম্পূর্ণ মালদান করে দেন আপনি দানের স্বভাব পাবেন ঠিকই কিন্তু এতে জাকাত আদায় হবে না কারণ জাকাত হচ্ছে সুনির্দিষ্ট অংশ হিসাব নিকাশ করে তারপরে আপনি কিছু বেশি যান আপত্তি নাই কিন্তু হিসাব নিকাশ না করে আপনি যদি লামসাম দিয়ে দেন এতে আপনার জাকাত আদায় হবে না কারণ জাকাত হচ্ছে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করেই তারপর আদায় করতে হবে কোরআনুল করিমের সেজন্য আল্লাহ তালা বলছেন এক জায়গায় বলছে আল্লাহ হকুন লিসাইল মালুম লিসাইল মাহরুম ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে হক্কুন মালুম বলা হয়েছে এখানে নির্দিষ্ট অংশ কাজে এটা সাধারণভাবে কিছু হিসাব নিকাশ ছাড়া দিলেই চলবে না জাকাত কাকে বলে জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া জাকাতের মানি হচ্ছে পবিত্র হওয়া জাকাতের মানি হচ্ছে বরকত লাভ হওয়া যেহেতু জাকাত আদায় করার মাধ্যমে মানুষের মালের মধ্যে বরকত লাভ হয় মানুষের মাল বৃদ্ধি পায় এবং মানুষের মাল পবিত্র হয় আবার মানুষের আত্মাও পবিত্র হয় এই জন্য জাকাতকে জাকাত বলা হয় জাকাত মানে পবিত্র হওয়া জাকাত মানে পরিশুদ্ধ হওয়া জাকাত মানে বৃদ্ধি পাওয়া কারণ জাকাতের মাধ্যমে মালের বরকত লাভ হয় এই জাকাত ইসলামের পঞ্চবেনার একটি ফরজ এটা ফরজ করা হয়েছে আল্লাহ সুবাহ <coughs> যারা জাকাত দিবে না তাদের সম্পর্কে কোরআনে স্পষ্ট আয়াত বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে সঞ্চয় করে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি আর তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম আপনি ওদেরকে মর্মন্তুদ শাস্তি কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন শাস্তির এবার সুসংবাদ হয় নাকি ওই যে বাচ্চাদেরকে আমরা বলি দুষ্টামি করো এমন পিটি লাগাবো মজা বা বুঝবি তো পিটাইলে কি মজা পায় না ব্যথা পায় এখানে যেরকম ভাবে আমরা বলি এমন পিটি লাগাবো যে মজাটা টের পাবি ঠিক আল্লাহ তারা সেরকম একটা কৌতুক করে বলছেন আলিম আপনি ওদেরকে মর্মন্তুদ এবং কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন ইউমা আলী হাফি নারে জাহান্নাম সেদিন তাদের এই স্বর্ণরোপ্য এগুলোকে আগুনে গরম করে জাহান্নার উত্তপ্ত আগুনে গরম করে তারপরে এরপরে তাদের ললাটে তাদের পাজরিতে তাদের পিছে দাঁত দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাজ তুমলে আনফুসিকুম এ হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে ফাজুকু মা কুমতুম তাকনিজুন আজকে তোমরা যা সঞ্চয় করেছিলে জমা করেছিলে তার আজকে সাত স্বাদ গ্রহণ করো মজা চাকো সুরায় তবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর হাদি আয়াত আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম একটা হাদিসের সাদ করেছেন অকাল আহমদ কাল খরাজনাম আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হলাম ফকাল আরবিউন সেখানে একজন আরবি বেদইন লোক জিজ্ঞেস করলো আনকৌরিল্লাহ তালা আল্লাহ তালার এই বাণী সম্পর্কে ব্যাখ্যা চাইল আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন এক ফেব্বা যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের জন্য জাহান নামের আগুনের সুসংবাদ দিন এতে তো বোঝা যায় স্বর্ণরূপ্য জমা করা যাবে না আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালাহ বললেন আমি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এটা হচ্ছে ওই সমস্ত সম্পদ সম্পর্কে যারা জাকাত আদায় করে না তাদের সম্পর্কে জাকাত আদায় করলে আর এই হুমকি আবার এই শাস্তি থাকবে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যাকে আল্লাহ তাআলা মাল দিলেন সম্পদ দিলেন ফালাম ইউদ্দি যাকাতাহু অতবার সে তার মালের জাকাত আদায় করলো না মুসিল আলাহু ইয়াউমাল কিয়ামাতে সুজান আকরা তার এই মালগুলোকে কিয়ামতের দিবসে বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে যে সাপের বিষের কারণে মাথায় চুল থাকে না এত বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে ইউতফ লাহু জাবি বা তানে ওর দুইটা দাঁত থাকবে বড় বড় ইউতফ বেকুহু ইয়ামাল কেয়ামাতে বিষ দাঁতগুলো এত তীব্র হবে কেয়ামতের দিবসে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে গলার সঙ্গে সাপগুলো পেঁচিয়ে দেওয়া হবে এরপরে অতপর সে তার বিষ দর দাঁত দিয়ে কামড়াতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কেনজুকা আমি হচ্ছি তোমার সম্পদ আমি তোমার মাল যা তুমি কষ্ট করে জমা করেছিলে সঞ্চয় করেছিলে জাকাত দেও নাই এখন ভালো করে মজা সাত গ্রহণ করো এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজের এই কথাকে কোরআন দিয়ে দলিল পেশ করলেন সুরা আল ইমরানের একশো আশি নম্বর আয়াত ওয়ালা ওই সমস্ত লোকেরা যারা বখিলি করে কৃপণতা করে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তারা তাদেরকে যে সম্পদ দিয়েছেন এই মাল নিয়ে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে হুয়া খৈরুল্লাহম লাহুম এটা তাদের জন্য ভালো হুয়া খৈরুল্লাহম লাহুম বাল হুয়া শারুল লাহুম বরং তাদের জন্য এটা বড় মুসিবতের ব্যাপার হয়ে দাঁড়াবে আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিবসে তাদের এই সম্পদগুলোকে তাদের গলায় ত্বক এবং বেড়ি পরিয়ে দেওয়া হবে সাপ বানিয়ে দেওয়া হবে বেড়ি পড়িয়ে দেওয়া হবে তাদেরকে দংশন করবে এটা বোখারি সাহেবের হাদিস আল্লাহ রসুল সাল সহি বোখারির এটা হাদিস নাম্বার তেরোশো একত্রিশ এমনিভাবে আবু হোরারা থেকে আরো একটা হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মা মিন সাহেবে কানজিন লা ইউয়াদ্দি যাকাতাহু ইল্লা উহমি আলাইহি ফি নার জাহান্নামা যারা মালের জাকাত দেয় না স্বর্ণরৌপ্য কেয়ামতের মাঠে এগুলিকে উত্তপ্ত করা হবে হুয়া এরপরে তার ললাটে তার পাজরিতে তার পিঠে ডাক দেওয়া হবে এমন একটা দিবসে যেই দিবসটা হবে পঞ্চাশ হাজার বৎসর সমতুল্য এরকম ভাবে যারা উটের জাকাত দেয় না সেই উটগুলো মোটা তাজা করে তাদেরকে সামনে হাজির করা হবে তাদের পা দিয়ে পিষতে থাকবে এরকম গরুর জাকাত যারা দেয় না সবগুলো বিস্তারিত আলোচনা আছে আল্লাহ রাসুল সাল্লাম এগুলো উল্লেখ করে করে বলছেন জাকাত যারা না দিবে তাদের এই শাস্তি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন খলিফা নিযুক্ত হলেন একদল মানুষ মোরতাদ হয়ে গেল আর একদল মুসাইলামাতুল কাজাব নামক মিথ্যা নবীর উম্মত হল আর একদিকে রোম পারস্যের লোকেরা মদিনার উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল এই সময় আর দল মানুষ জাকাত দিতে অস্বীকার করল অমর আব্দুল খত্তাবের মতো লৌহ মানব বলেন আবু বকর এই চতুর্মুখী ফেতনা এই সময়ে যারা জাকাত দিতে অস্বীকার করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ না করলে হয় না এরা তো লাইল হাইল্লাহ পড়ে লাইল হাইল্লাহ যারা পড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না এদের বিরুদ্ধে লড়াই করব কেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু সেদিন দেবতার সঙ্গে বললেন জেনে রাখো অমর অল্লাহি ইন্নাহাদি জাকাত হকুল মাল জাকাত হচ্ছে মালের হক অল্লাহি লাউমানাউনি আনাকান কান ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম আজকের যদি কোনো ব্যক্তি একটা বকরির বাচ্চা অথবা উটের সঙ্গে যে রশিটা আল্লাহর নবীর যুগে দিত তাও দিতে অস্বীকার করে লাকাতাল তুহমা আলা মানে হা এই না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এত দৃঢ়তার সঙ্গে বলার পরে অমর বলছেন কলা অমর ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাইতু আন কদ সারাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা আবু অন্তরকে এই যুদ্ধ করার জন্য খুলে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন এরপর এটাই হক এই সিদ্ধান্ত নেওয়ার পরে সবগুলো ঠান্ডা হয়ে গেল মোসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হলো মিথ্যা নবীকে শেষ করে দেওয়া হলো রোম পারস্যে হামলা করার থেকে গুটিয়ে গেল জাকাত দিতে অস্বীকার করেছিল যারা তারা জাকাত দিতে প্রস্তুত হয়ে গেল আবু বকর সিদ্দিক সেদিন বলেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই ইসলামের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতেই পারে না এই যখন হুঙ্কার ছাড়লেন তখন জাকাত দিতে অস্বীকার করেছিল যারা তারা তওবা করে আবার ইসলামে ফিরে আসলো বোঝা গেল জাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা যাবে যুদ্ধ করা যাবে যদি দলগতভাবে হয় আর যদি একজন দুইজন হয় ইসলামী হুকুমাত তাকে বন্দি করবে গ্রেফতার করবে এরপরে জাকাত আদায় করতে বাধ্য করা হবে জাকাত এটা শুধু এই উম্মতের মধ্যে না জাকাত আমাদের আগের যুগে নবীরাই রাজনৈতিক খালি মসজিদের ইমামতি না মসজিদের ইমামতিও করতেন রাজনীতিও করতেন দেশ চালাতেন এই যে ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করলো ফাসলু সিয়াসাতে আনি দিন এগুলো খ্রিস্টানরা চক্রান্ত করেছে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করেছে সুতরাং ধর্ম ছাড়া যে রাজনীতি এটা কুফুরি মতবাদ রাজনীতি নিরপেক্ষ ধর্ম আর ধর্ম নিরপেক্ষ রাজনীতি অনেকে আছে ধর্ম পালন করে আমি ধর্ম করি রাজনীতি করি না এটাও কুফুরি মতবাদ আবার যারা রাজনীতি করে ধর্ম নিরপেক্ষ তারাও কুফুরি মতবাদ বিশ্বাসী সুতরাং ইসলাম আল্লাহর নবী যে ধর্ম পালন করেছেন প্রচার করেছে ইসলাম এই স্থানে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে সমরনীতি আছে পররাষ্ট্র নীতি আছে স্বরাষ্ট্র নীতি আছে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে এই সবগুলোই ছিল আজকে আমাদের দেশ থেকে এগুলোকে ইসলাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে নতুবা কোরআন হাদিস পড়বেন ইসলাম এগুলো সব দিয়েছে এই যে মসজিদে আমরা বসে আছি মসজিদের সামনের অংশকে বলা হয় মেহরাব মেহরাব মানে কি কেউ জানে না মেহরাব মানে কি মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার অস্ত্র রাখার জায়গা তার মানে হচ্ছে আল্লাহর নবী এই মসজিদ থেকে যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠাতেন অনেকে এটাকে বিকৃত করে বলে জামাত পাঠাইতেন আল্লাহ নবীর হাদিসকে পরিবর্তন করো না খবরদার আল্লাহর নবী মসজিদ নবীর থেকে যেমন দাওয়াতের কাফেলা পাঠাতেন সেরকম ভাবে মসজিদ নবীর থেকে বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ যত যুদ্ধের জন্য বিভিন্ন দিকে সৈনিক পাঠিয়েছেন সব গুণের ব্যবস্থা করা হয়েছিল মসজিদ নবীর থেকে আজকে মসজিদগুলোকে নামাজ পড়া শেষ তালাবদ্ধ করে দেওয়া হয় এই মসজিদ নবীতেই ছিল মেহমানখানা আল্লাহর নবীর কাছে খ্রিস্টানরা এসেছিল দেখা করার জন্য নাজরানের খ্রিস্টানরা আল্লাহর নবী তাদেরকে মস্তিদি থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন হাদিসের প্রসিদ্ধ কিতাবে সব কিতাবে আছে এজন্য মনে রাখতে হবে রাজনীতি নিরপেক্ষ ধর্ম আর ধর্ম নিরপেক্ষ রাজনীতি দুটোই কুফুরি মতবাদ তবে আমি রাজনীতি বলতে আমাদের দেশে যে প্রচলিত ইসলামিক দলগুলো রাজনীতি করছে এগুলোকে আমি সমর্থন করি না স্পষ্ট কথা কারণ হচ্ছে এরা গণতান্ত্রিক রাজনীতি করে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ গণতন্ত্র একটা কুফুরি মতবাদ এটা যেমন ইসলামের ভিত্তি লাইল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই গণতন্ত্রের ভিত্তি লাই রাহিল্লা সাপ জনগণ সমস্ত ক্ষমতার মালিক ইসলাম বলে আইন আসবে আল্লাহর পক্ষ থেকে নবী রসুলদের মাধ্যমে জনগণের কল্যাণে আর গণতন্ত্র বলে of the people by the people for the people সুতরাং ইসলামের সঙ্গে এই গণতন্ত্রের কোন সম্পর্ক নাই নবীরা ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে দিন কায়েম করেন নাই দিন কায়েম করতে হলে নবীরা যেভাবে রাজনীতি করেছেন যেভাবে দিন কায়েম করেছেন মানুষের মধ্যে দিনের দাওয়াত প্রচার করা মানুষের মধ্যে জনবল তৈরি করা মানুষকে দিন কায়েমের জন্য উদ্বুদ্ধ করা এরপরে প্রয়োজনে লড়াই করা জেহাদ করা যুদ্ধ করা এটা ইসলামের নিয়ম আজকে বাংলাদেশে তিন লক্ষ মসজিদ রয়েছে এই তিন লক্ষ লক্ষ মসজিদের ইমাম সাহেবরা মোয়াজেনেরা মাদ্রাসার শিক্ষকেরা ছাত্ররা এবং তাদের মুসল্লিরা সব মিলে যদি এক ময়দানে জড়ো হয় রাজপথে নামে যে আমরা আল্লাহ জমিনে আল্লাহর কালামের শাসন চাই আমরা মুসলিম কোরআন আমাদের সংবিধান চাই এছাড়া কিছু মানি না আমাদেরকে গুলি করে দাও পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশের তো দূরের কথা পৃথিবীর কোনো শক্তি নাই যারা মুসলমানদের এই দাবিকে উপেক্ষা করতে পারে কিন্তু সেই তরিকা বাদ দিয়ে নবীজির তরিকা বাদ দিয়ে নবীজি কি মদিনায় ভোট দিয়েছিলেন আবু ভোট ভোট পেয়েছিল অমর ভোট পেয়েছিল এরকম ভাবে সেজন্য আমার কথায় কারো বিভ্রান্তির সুযোগ নাই যে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ রাজনীতি কুফুরি মতবাদ আবার রাজনীতি নিরপেক্ষ কুফুরি মতবাদ এর মানে এই না যে আমি রাজনৈতিক যে দলগুলো প্রচলিত আছে তাদেরকে সাপোর্ট করছি আমি যেটা বলছি তা হচ্ছে স্পষ্ট কথা আজকের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রসুল বলেছেন আমরুকুম বেখামসিন আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি বিল জামা মুসলিমদেরকে এক দল এক নেতার অধীন ঐক্যবদ্ধ হতে হবে সাহাবাই কেরামদের কোনো দল ছিল না কোনো তরিকা ছিল না সব বাদ দিয়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে এদের একজন লিডার থাকবে এক লিডারের নেতৃত্বে লড়াই হবে জেহাদ হবে গয়ার পরে লোকেরা দাবি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এরপরে তারা রাষ্ট্র গঠন করবে এবং তার মাধ্যমে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে গোটা দেশে শান্তি ছড়িয়ে দিবে গরিবদেরকে সাহায্য করবে এটাই হলো ইসলামের তরিকা আজকে ইসলামের তরিকা বাদ দিয়ে আমরা এক এক সময় এক এক নেত্রী এর কাছে যাই তাদেরকে ইসলাম কায়েম করতে বলি আর নেত্রীরা তো নিজেরাই বলে যে আমরা কি ওরকম মুসলমান নাকি তোমাদের মতো যে আমরা ইসলাম কায়েম করবো তোমরা তোমাদেরটা করো পরিষ্কার জানিয়ে দিয়েছে এদেরকে এজন্য মনে রাখতে হবে আল্লাহ তারা বলছেন আমি সব নদীরকে ইমাম বানিয়েছিলাম লিডার বানিয়েছিলাম তারা করত কি ইয়াহদুনাবি আমরিনা তারা আমার হুকুমে মানুষকে পরিচালনা করত ওয়াও হাইনা ইলাইহিম ফিলাল খায়রাত আমি তাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছিলাম ওয়া ইকামিস সালাত সালাত কায়েমের নির্দেশ দিয়েছিলাম রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করার হুকুম দিয়েছিলাম ওয়া কানু লানা আবিদিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা হলো সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সূরা মারিয়ামের 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে সালাত এবং জাকাতের নির্দেশ দিতেন সালাত এবং বোঝা গেল আগের উম্মতে সালাতও ছিল জাকাতও ছিল তবে নিয়মিত পাঁচক্ত নামাজ সালাত এটা এই উম্মতের মধ্যেই এশার সালাদটা কোন উম্মতে ছিল না বাকি ফজর ছিল জহুর ছিল আসর ছিল মাগরেব ছিল কাজে আগে সালাতও ছিল জাকাত ছিল আমরা দেখলাম এমনি ভাবে আল্লাহ তালা মুসা আলাইহ সালামকে নোটিশ দিয়েছেন আল্লাহ তালা বলছেন অকাল আল্লাহ ইন্নি মাকুম আল্লাহ তালা বলছেন আমি তোমাদের সঙ্গে আছি কখন আছি লাইন আকাম জাকাতা যদি তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো আমি তাহলেই কেবলমাত্র তোমাদের সঙ্গে আছি সুরায় মায়াদার বারো নম্বর আয়াত এমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তালা বলছেন ঈসা আলাহ সালামের কথা আল্লাহ তারা বলছেন ওয়াউসানি বিসালাতি ওয়াজ জাকাতে মা দুমতু হাইয়া সুরায় মারিয়মের একত্রিশ নম্বর আয়াত বলছেন যে আমাকে আল্লাহ তাআলা সালাত এবং জাকাতের হুকুম দিয়েছেন আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব যতদিন পর্যন্ত বোঝা গেল যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে অতক্ষণ পর্যন্ত কারো থেকে এবাদত কি হয় না আমার দেশে অনেক পীর আছে বইতে লিখে দিয়েছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে আর তার নামাজ রোজা লাগে না কোরআনের এই আয়াত মারিও মারি একত্রিশ নম্বর আল্লাহ বলছেন ইসালাম বলছেন আমাকে আল্লাহ তালা সালাত এবং জাকাতের হুকুম দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো যতক্ষণ পর্যন্ত বোঝা গেল জাকাত আগেও ছিল এবারে জাকাত ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা তা জানলাম এবারে জাকাত দেওয়ার জন্য কতগুলো বিষয় আছে জাকাত আমরা কিভাবে দিব কোন মালের উপর জাকাত আসবে সম্ভবত আজকে এগুলো আলোচনা করা শেষ করা যাবে না আজকে শুধু ভূমিকাগুলোই বলছি এর উপরে আমি কিতাবও লিখতেছি ইনশাল আগামী জুমায় পেয়ে যাবেন আমি কিতাব থেকেই বলছি এখন যে পাণ্ডুলিপিটি আমার হাতে আছে আগামী জুমায় পেয়ে যাবেন ইনশাল্লাহ জাকাত আদায় করতে গিয়ে কতগুলো বিষয় আছে জাকাত আদায় করতে গিয়ে কোন সময় মনে করা যাবে না জাকাত একটা অনুগ্রহ বরং জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত গরিবের অংশ এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহান পরিষ্কার বলেছেন মৃত্যুর আগে তোমরা জাকাত পরিশোধ করে যাও আমরা জানাজার সামনে দাঁড়িয়ে বলি যদি কারো কোনো ঋণ থাকে আপনারা দাবি করলে আমাদের অমুক অমুক আছে তার থেকে নিয়ে নেবেন কিন্তু কোনো ব্যক্তি কথা বলে নাই আমার বাপ মারা গেছে তার জাকাতের টাকা আদায় করা হয় নাই গরিবদের হক রয়ে গেছে এটা নিয়ে নেন কেউ বলে এরকম অথচ কোরআন কি বলছে শুনুন আল্লাহ তালা সুরায় মুনাফে কুনের বলছেন ওয়ান ফিকু মিম্মা রাজাকনাকুম মিন কবলে আইয়াতি হাদাকুমুল মাউতু তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের সম্পদ দিয়েছি এর থেকে তোমরা ব্যয় করো কোন দিনের আগে মিন কবলে আইয়াতি হাদাকুমুল মাউত তোমাদের মৃত্যু আসার আগে ফায়াকুল রব্বি যে ওই মৃত্যু আসলে তখন বলবে রব্বি হে আমার রব লাউলা আখর তানি আজালিন করিব আল্লাহ আমাকে একটু অল্প সময়ের জন্য সুযোগ দাও একটু সামান্য সুযোগ দাও আমি দান করে সৎকা করে একেবারে নেককার বুজুর্গ হয়ে যাব আল্লাহ তারা বলছেন যখন মৃত্যুর সময় নির্দিষ্ট সময় এসে যাবে তখন কাউকে একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না এমনি ভাবে আল্লাহ তালা কোরআনে আরাকাতে বলছেন আমানু আনফিকু মিম্মা রাজাকনাকুম হে ইমানদারগণ আমি তোমাদেরকে যে রেজেক দিয়েছি আমি যে রেজেক দিয়েছি ওটা তোমরা ব্যয় করো মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত মিন কাবল আইয়াতে ইয়াউমুন ওই দিন আসার পূর্বে লা বাইআ ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা সাফা যেদিন কোনো বেচা কিনা চলবে না যেদিন কোনো বন্ধুকার উপকার আসবে না যেদিন কোনো সুপারিশ চলবে না ওই দিন সম্পর্কে সাবধানা ওই দিন আসার আগেই তোমরা আল্লাহর হকগুলো আদায় করে দাও এই জন্য জাকাত আদায় করতে হবে জাকাত আল্লাহ তালাকে হেসান করা না কোরআনুল কারিমে যখন জাকাতের বিষয় নাজির হলো আল্লাহ তালা বললেন মাংজাল্লাদি ইউকরিদুল্লাহ করদান হাসানা কে আছে এরকম যে আল্লাহকে করজে হাসানা দিবে ঋণ দিবে এহুদি খ্রিস্টানরা কাফেররা বলল আল্লাহ গরিব হয়ে গেছে আল্লাহ এখন আমাদের কাছে ঋণ চায় আল্লাহ তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তারা বলছেন ইয়া আংতুমুল ইলাল্লাহ হে দুনিয়ার লোক সকল তোমরা সব আল্লাহর দরবারের ফকির হামিদ ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ ধনী তাহলে ঋণ চাও কেন আল্লাহ তালা বলছেন ঋণ চাই কেন ওই তোমাদের গরিব লোকদেরকে সাহায্য করার জন্য জাকাত দিতে গিয়ে কোন প্রকারের মাল দিবেন তাও কোরআনে বলা আছে আল্লাহ তালা বলছেন ইয়া আমানু আনফিকু মিন তাইয়্যিবা তাইবাতে মা কাসাবতুম তোমরা যা কামাই করছো উপার্জন করছো এর থেকে ভালো ভালো মালগুলো দাও ওয়ালা তাইয়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন তোমরা অপবিত্র খারাপ মালগুলো তোমরা যাকাত দিও না মসজিদের দান বাক্স যখন যায় দেখা যায় পকেটে হাত যে ঢুকছে আর বের হয় না তালাশ করে দুই টাকা নোট আর দশ টাকা নোট ভুলে উঠে যায় এই জন্য দুই টাকা নোটটা বের করার জন্য খোঁজাখুঁজি করে পচা দুর্গন্ধওয়ালা নোট কোনটা আছে অচল কোনটা আছে এমনকি জাল টাকাও দেয় আর কোনটা চালাইতে পারে না জাল টাকা দেয় মসজিদে যান বাক্সে এই যে দুর্ভাগ্য মানুষ ওই যে একটা লোক এক বখিল কৃপন রুটি খাচ্ছিল রুটি একটা কাক এসে ছো মেরে নিয়ে গেছে এই বখিল কৃপন কাকটা যেই ডালে বসে ওই ডালে ঢিল মারে কাক বেচারাও চিন্তা করলে এমন এক বখিল কৃপনের রুটি নিলাম কোন ডালে বসে শান্তি নাই পাশে ছিল নদী দিল উড়াল এখন ওই কৃপণ আর কি করবে কতক্ষণ ফাল করে তাকিয়ে যখন দেখলো তার নাগালের বাইরে চলে গেছে তখন সে বলল যা দিলাম ফি সাবিল্লা এই প্রকার আমাদের সমাজেও আছে যারা মৃত্যু পর্যন্ত কোনো দান করে না জাকাত দেয় না যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন বলে যা দিলাম ফি সাবিল্লা বিয়ায় খাবার তৈরি করেছে পাঁচশো লোকের মেহমান হয়েছে তিনশো খাবার বেঁচে গেছে এখন তালাশ করে এতিমখানা কোন জায়গায় আছে গরিবেরা কোন জায়গায় আছে আমি এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে বলবো ওস্তাদদেরকে বলবো খবরদার যারা তোমাদেরকে আগের থেকে দাওয়াত দিবে না ওরা যদি খাবার বেঁচে গেলে তোমাদেরকে দেয় ভিখারি মনে করছে ডাস্টবিন মনে করছে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেয়ে তোমাদেরকে দিচ্ছে খবরদার এই সমস্ত লোকদের খাবার তোমরা গ্রহণ করো না ভাইয়েরা আমার আমাদের মনে রাখতে হবে এই জন্য জাকাত কিরকম দিতে হবে জাকাতের হিসাব নিকাশ কি হবে এর বিস্তারিত আলোচনা কোন কোন বিষয় জাকাত আসবে ব্যবসায়ের মাঝে জাকাত কেমনে আসবে আপনারা ব্যাংকে টাকা রাখছেন তার জাকাত কেমনে আসবে সরকারি প্রভিডেন্ট ফান্ডের জাকাত আসবে কিনা এরকম ভাবে স্বর্ণের জাকাত রূপার জাকাত কেমনে হবে টাকা পয়সার জাকাত কেমনে হবে ব্যবসা বাণিজ্য জাকাত কেমনে হবে এরকম ভাবে আরো যতগুলো শেয়ারের জাকাত কেমনে হবে কোম্পানির জাকাত কিভাবে হবে এই সবগুলোর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী জুমে হবে এবং আগামী জুমায় এর উপরে বইও বের হয়ে যাবে ইনশাআল্লাহ এই সবগুলো যে আলোচনা করলাম এবং যা বাকি রয়ে গেল সবগুলোকে ইনশাল্লাহ একাত্র করে বই লেখা হচ্ছে বই বই পেয়ে যাবেন আগামী যে আগে আসবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত রাখলাম জাকাত আলোচনা হচ্ছে জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বেনা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে মুসলিম দেশগুলো আর এহুদি খ্রিস্টানদের কাছে ভিক্ষা করার প্রয়োজন হবে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে আর মানুষদেরকে খয়রাত করতে হবে না জাকাত কোনো অনুগ্রহ নয় যে পচা লুঙ্গি অল্প পাতলা সুতা আর কাঁচা রং দিয়ে কতগুলো শাড়ি তৈরি করে আমাদের দেশে ব্যানার লাগাই দেয় এখানে জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায় অমুসলমান জাতি জাকাত কোন লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য নয় জাকাত কোন অনুগ্রহ নয় তোমরা জাকাতকে ধ্বংস করেছ আল্লাহর উদ্দেশ্যকে ব্যাহত করেছ ইসলামকে বিকৃত করেছ জাকাত সরকারিভাবে আদায় করা হবে তবে কোন সরকার যেই সরকার ইসলাম কায়েম করেছে যেই সরকার সালাদ কায়েম করেছে কোরআনুল করিম আল্লাহ তালা মোমিনদের সম্পর্কে বলেছেন আল্লাহ দিন এই মাক্কান্না হুমফিল আরদে যদি মোমিনদেরকে জমিনের ক্ষমতা দান করি তারা তারা চারটা কাজ করবে কয়টা কাজ করবে চারটা কাজ করবে এক নম্বর সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে ওয়াতাউ জাকাতা দুই নম্বর জাকাত আদায় করবে তিন নম্বর আমারুবিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়া নাহওয়ানিল মুনকার অসৎ কাজ থেকে বারণ করবে এই চারটা কাজ যারা করবে তারা রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করবে আজকে আমার দেশে সালাতের খবর নাই আপনি মনে রাখবেন এর কারণ আছে সালাত যখন কায়েম করবে থানার ওসি যদি পুলিশের অফিসের ইমামতি করে এসপি যদি অধীনস্থদের ইমাম করে ডিসি তার অফিসে ইমামতি করে সচিবালয়ের সচিব বঙ্গভবনের প্রেসিডেন্ট সংসদ ভবনের প্রধানমন্ত্রী বা স্পিকার এরকম ভাবে মন্ত্রণালয় মন্ত্রী যদি ইমামতি করে ওই ওসি এসপি পুলিশ আর কোন সময় অধীনস্থদের কাছে ঘুষ চাইতে পারবে এজন্য প্রথম শর্ত হচ্ছে সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েমের মাধ্যমে যখন তারা আল্লাহর বান্দা হয়ে যাবে নিজের আল্লাহকে ভয় করে চলবে এবারে তুমি তাকে জাকাত তুলে দিতে পারো আর যদি তারা রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম না করে বরং দুর্নীতির কারণে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় এই বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজদের কাছে পুলিশের কাছে সরকারের কাছে যদি জাকাত তুলে দেওয়া হয় ওটা মুসলমানদের জাকাত হবে না ওটা ঘুষ হবে ওটা মুসলমানদের ধ্বংস করার জন্য একটা তারা চালাবে ওই জাকাত দিয়ে ওরা নিজের বাইরে তৈরি করবে সেই জন্য প্রথম শর্ত হচ্ছে আপা আপামুসালাত সালাদ কায়েম করতে হবে ভাইরা আমার আজকের একদল দরবারি মৌলবি রাষ্ট্রীয় সরকারি মৌলবি এই মৌলবিগুলো রমজান আসলেই বড় বড় পোস্টার লাগাইতে থাকবেন সরকারি জাকাত ফান্ডে জাকাত দিন জাকাত বোর্ড গঠন করে আমি পরিষ্কার বলতে চাই আল্লাহ তারা জাকাত বোর্ড গঠন করতে বলেন নাই বরং আল্লাহ তারা বলেছেন সরকারকে সরাসরি চারটা কাজ করার জন্য এক নম্বরে রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করতে হবে তারপরে জাকাত আদায় করতে হবে যেই সরকার রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়ে আদায় করে না রাষ্ট্রীয়ভাবে সালাদ আদালত কায়েম করে না সেই সরকারের কোনো অধিকার নাই রাষ্ট্রীয়ভাবে বোর্ড গঠন করে জাকাত আদায় করার ভাইরা আমার ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়ে গেছে আগামী জুমে আপনারা আগে আগে চলে আসবেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে ইসলামের এই মূল ভিত্তিগুলোকে ভালো করে বুঝার তৌফিক দান করেন এগুলো পিলার ইসলামের পিলার যদি ভেঙে যায় কিসের ছাদ কিসের দেওয়াল এই জন্য পিলার গুলোকে বুঝতে হবে সালাদ বুঝতে হবে জাকাত বুঝতে হবে হজ বুঝতে হবে এরপরে আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে তারপরে সমাজে আল্লাহর জমিনে রাষ্ট্রে সব জায়গায় দিন কায়েম করে আমরা তখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে ওই এহুদি খ্রিস্টানদেরকে জাকাত দিব আমাদের হাত উপরে থাকবে নিচে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন